তিতুমির মিডিয়া পরিবেশিত আবু আহমদ আল হিন্দির কণ্ঠে একটি অসাধারণ নাসিদ তৌহিদি কালেমার ঝান্ডা উড়াতে এসেছে আনসার আল ইসলাম নাস্তিকতার পতন ঘটাতে জেগেছে আনসার আল ইসলাম তৌহিদি কালেমার ঝান্ডা উড়াতে এসেছে আনসার আল ইসলাম নাস্তিকতার পতন ঘটাতে জেগেছে আনসার আল ইসলাম যারা আছে মুমুরের নেতৃত্বে করছে সদা সংগ্রাম তৌহিদি কালেমার ঝান্ডা উড়াতে এসেছে আনসার আল ইসলাম নাস্তিকতাহার পতন ঘটাতে জেগেছে আনসার আল ইসলাম এসেছে আনসার আল ইসলাম এই আল্লাহর জমিনে লুটাতে দেব না রসুলের মান সম্মান নাস্তিক মুরতাদ বেঈমান আছো যত হুঁশিয়ার হও সাবধান আর মুক্ত মনার নামে তোমরা করো যদি রসুলের দুষ্বাদ নাম তোদেরকে খতম করা মোদের ইসলামেরই ফরমান এই আল্লাহর জমিনে লুটাতে দেব না রসুলের মান সম্মান নাস্তিক মূর্তাদ বেঈমান আছো যত হুঁশিয়ার হও সাবধান আর মত প্রকাশের নামে তোমরা করো যদি রাসুলের দুষ্বদনাম তোদেরকে নিঃশেষ করা মোদের ইসলামেরই ফরমা দীপ্ত শপথ নিয়ে জেগেছি আমরা সবে আনসার আল ইসলাম তাওহিদি কালেমার ঝান্ডা উড়াতে এসেছে আনসার আল ইসলাম নাস্তিকতাহার পতন ঘটাতে জেগেছে আনসার আল ইসলাম তাওহিদি কালেমার ঝান্ডা উড়াতে এসেছে আনসার আল ইসলাম নাস্তিকতাহার পতন ঘটাতে জেগেছে আনসার আল ইসলাম যারা জীবন বাজি রেখে লড়ে সদা করতে কায়েম ইসলাম তৌহিদি মার ঝান্ডা উড়াতে এসেছে আনসার আল ইসলাম নাস্তিকতার পতন ঘটাতে জেগেছে আনসার আল ইসলাম এসেছে আনসার আল ইসলাম গজওয়াই হিন্দির কাফেলা আমরা আনসার আল ইসলাম যার আমির মুহাম্মদ আসে মুমোর ঐক্যের করে আহ্বান তাই বসেই থাকার আজ নেই যে সুযোগ এই কাফিলাই কর যোগদান ঐক্যের পথে ডাকছে তোমাদের আনসার আল ইসলাম গজওয়াই হিন্দের কাফেলা আমরা আনসার আল ইসলাম জর আমির মুহাম্মদ আসে মুমর ঐক্যের করে আহ্বান তাই বসে থাকার আজ নেই যে সুযোগ এই কাফিলাই কর যোগদান কেরি পথে ডাকছে তোমাদের আনসার আল ইসলাম জীবন দিয়েও হলে তাগুতি সমাজ ভেঙে করব কায়েম ইসলাম তৌহিদি কালেমার ঝান্ডা উড়াতে এসেছে আনসার আল ইসলাম নাস্তিকতাহার পতন ঘটাতে জেগেছে আনসার আল ইসলাম তৌহিদি কালেমার ঝান্ডা উড়াতে এসেছে আনসার আল ইসলাম নাস্তিকতাহার পতন ঘটাতে জেগেছে আনসার আল ইসলাম যারা আছে মুরের নেতৃত্বে চলছে সদা সংগ্রাম তৌহিদি কালেমার ঝান্ডা উড়াতে এসেছে আনসার আল ইসলাম নাস্তিকতার পতন ঘটাতে জেগেছে আনসার আল ইসলাম এসেছে আনসার আল ইসলাম তৌহিদি কালেমার ঝান্ডা উড়াতে এসেছে আনসার আল ইসলাম নাস্তিকতার পতন হঠাতে জিগেছে আনসার আল ইসলাম এসেছে আনসার আল ইসলাম জিগেছে আনসার আল ইসলাম এসেছে আনসার আল ইসলাম